পিস টিভি বাংলা মানবতা সমাধান ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আল্লাহ তালা যেন কোরআনের মধ্য দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে দেন আমাদের দুনিয়া আখারাতকে যেন আল্লাহ ভালাই দিয়ে মালামাল করে দেন আমিন আলমিন সম্মানিত ভাই ও বোনেরা আমরা আহকাম নিয়ে আলোচনা করছি সুরাতুল হেজাব থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে হেজাব কেন্দ্রিক আলোচনা পর্দা নাজিল হল সুরাতুল নূরেও আমরা আলোচনা করেছি দেখি আহজাবের মধ্যে আল্লাহ সুবাহ কি বলছেন আমরা সুরাতুল আহজাবের বাস নম্বর 43 53 নম্বর আয়াত থেকে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 দাওয়া শেষ হয়ে যায় তখন তোমরা স্থান ত্যাগ করবে আর নিজেরা গল্প গুজব কথাবার্তা বলতে গিয়ে তোমরা দেরি করবে না কেননা তোমরা গল্প গুজব করতে করতে দেরি করলে সেটা আল্লাহর নবীকে কষ্ট দেয় আল্লাহ নবী তোমাদেরকে বের হয়ে যেতে বলতে তিনি লজ্জা পান তবে আল্লাহ হক কথা বলতে লজ্জা করেন না আর নবীর স্ত্রীদেরকে যখন তোমরা কোনো কিছু তাদের থেকে চাইবে তোমরা পর্দার আড়াল থেকে চাইবে এটা তোমাদের এবং তাদের জন্য উত্তম আর তোমাদের কারো জন্য এটা জায়েজ নাই যে তোমরা আল্লাহর নবীকে কষ্ট দিবে আর আল্লাহর নবীর অবর্তমানে তার স্ত্রীদেরকেও তোমরা কখনো বিবাহ করতে পারবে না যদি তোমরা এটা করো তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এটা বড় ধরনের অপরাধ আর যে বিষয়কে তোমরা প্রকাশ করো অথবা যে বিষয়কে তোমরা গোপনে রাখো আল্লাহ সুবহান তার সব কিছু জানেন সব কিছু দেখেন সম্মানিত ভাইরা সুন্দর সুন্দর আদব আমাদের ফ্যামিলি লাইফের জন্য আমাদের সোশ্যাল লাইফের জন্য আল্লাহ তালা নবীকে উপলক্ষ করে আমাদেরকে শিখাচ্ছেন কোরআনে যে কত কিছু শেখার তার কোনো ইয়ত্তা নেই লা আজাইবহু আল্লাহর কোরআনের যে আজীব কত কিছু আছে তার কোন আপনার ইয়তা নেই এটা হলো মজেজাতুল্লাহিল আল্লাহর চিরস্থায়ী মজেজা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন সুবহান আল্লাহ আর এই কোরআনের হেদায়তেরও কোনো শেষ নেই কেমন পর্যন্ত মানুষ এখান থেকে হেদায়ত পাবে আপনার যা সমস্যা আছে তা আপনি কোরআনের মধ্যে খুঁজে পাবেন আল্লাহ কোরআনের মধ্যে আপনার জন্য সমস্যার সমাধান রেখে দিয়েছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কোরআনই হলো আমাদের সব সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে সামাজিক নিয়ম শেখাচ্ছেন কত সুন্দর দেখেন প্রথমে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে তোমরা নবীর ঘরে বিনা অনুমতিতে গিয়ে হাজির হয়ে যাবে ডন্ট ডু আমরা নিজেরাও যেন এটা বুঝি আমাদের মধ্যে যারা দায়িত্বশীল যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন আমরা যদি তাদের ঘরে গিয়ে সবসময় তাদেরকে ডিস্টার্ব করতে থাকি তাহলে তাদের কোনো পার্সোনাল লাইফ থাকে না ফ্যামিলি লাইফ থাকে না তাদের পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ আমাদেরকে কনসিডার করা উচিত এবং সেই অনুযায়ী আমরা আমাদের মানা উচিত কারণ প্রত্যেকেরই প্রাইভেসি দরকার প্রত্যেকেরই কিছু সময় দরকার নিজের জন্য আমরা সবাই হিউম্যান বিইং এটা যারা বুঝে না তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রবাহ আলমিন এখানে হেদায়ত দিয়েছেন বলেছেন হে ইমানদারেরা তোমরা নবীর ঘরে প্রবেশ করবে না ইল্লাম যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা যাবে না আর তুফাইলি হয়ে সেখানে রান্না বাড়া হলো গিয়ে খাওয়া শুরু করবে তাও করবে না এটাও তোমাদের জন্য জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত না নবীর হয়তো প্রিপারেশন নাও থাকতে পারে কাজেই তোমরা নবীকে এরকম অসুবিধার মধ্যে কোনো অবস্থাতে ফেলবে না তবে নবী যদি তোমাদেরকে কোনো খাবারের জন্য ডাকেন দাওয়াত দেন তাহলে অবশ্যই তোমরা যাবে আর যখন তোমরা যাবে খাবারের জন্য নবীর ঘরে তখন কি করবে ফাইজা তাইম তুম ফান্তাশিরু খাবার দাবার হয়ে গেলে তোমরা তখন তাড়াতাড়ি ওই জায়গাকে ত্যাগ করবে আমরা সাধারণত রাত্রিবেলা যদি মেহমানদারি করি সাধারণত কি হয় মেহমানরা যখন খাওয়া দাওয়া করে তখন বাড়িওয়ালা মেহমানদেরকে লুকাফটার করে দেখাশোনা করে খেদমত করে খাদিমদারি করে আর মেহমানদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে বাড়িওয়ালারা মহিলারা হোক পুরুষরা হোক তখন তারা নিজেরা খাওয়া দাওয়া করে বা অন্য মেহমান যারা থাকে তাদেরকে খাবার দাবার তারা দেয় এখন আমরা যারা প্রথম ব্যাচে খাইলাম তারা আমরা খাওয়ার পরে চা লাগবে চার পরে পান লাগবে পানের পরে টান লাগবে এর মধ্যে দেখা যায় অনেক মানুষ না খেয়েই আছে এখনো রাত বারোটা হয়ে যাচ্ছে আমরা আমাদের আত্মীয় স্বজনের বাসা থেকে আসতে চাই না এবং এটা আমাদের আত্মীয় স্বজনের জন্য অনেক সময় কষ্টের কারণ হয়ে যায় আপনি চলে আসার পরে তারা এগুলো সব ক্লিন করবে এগুলো সবগুলোকে ধোয়া লাগবে এগুলোকে সবকিছু ঠিক করে রাখা লাগবে আবার সকালে বাচ্চাদের স্কুল আছে দেখেন আল্লাহর রসুল কে আল্লাহ রাবুল্লা আলমিন কত সুন্দর জিনিস শিখাইছেন আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জন্য বিশেষ করে রাত্রিবেলায় যদি আমরা কোনো জায়গাতে দাওয়াত খেতে যাই আমরা খাওয়ার সাথে সাথে যেন অনুমতি নিয়ে চলে আসি হ্যাঁ যদি কোনো জরুরি প্রয়োজন থাকে আলাদা কথা এমনকি জোহরের নামাজের পরেও যদি খেতে যান আপনি তারপরও আপনার খাওয়া দাওয়া শেষ হলে যেন আমরা ওই বাড়িওয়ালাকে সুযোগ করে দেই অন্য কাজ করার জন্য আমরা যদি তাকে ব্যস্ত করে রাখি তাহলে তিনি হয়তো কার্টিসির কারণে সুন্দর মোয়ামেলার কারণে মোজামেলার কারণে ভালো ব্যবহার দেখাতে গিয়ে তিনি আমাদেরকে কিছু বলবেন না কিন্তু তার তো কষ্ট হয় ঠিক রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে প্রসঙ্গ নিয়ে আল্লাহ রাবুল আলমিন এই কথা বলে দিচ্ছেন فَإِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوا যে যখন তোমাদের খাওয়ার দাওয়া শেষ হয়ে যায় তখন তোমরা চলে আসো ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস আর কথা বলতে গিয়ে তর্ক বিতর্ক করতে গিয়ে আমরা তো পলিটিক্সে খুবই উস্তাদ সবাই পলিটিক্সের আলোচনা হলে রাজনৈতিক আলোচনায় আমাদেরকে পায় কে এরকম যেন আমরা না করি বরং আমরা কি করব খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমরা যেন চলে আসি যদি আমরা বসে থাকি কথা বলতে থাকি কথা বলতে থাকি ডিসকাস করতে থাকি কি হয় ইন্না এটা নবীকে কষ্ট দেয় এখন নবী তো নাই নবীর অবর্তমানে এখন বাড়িওয়ালাকে এটা কষ্ট দেয় আর নবী তোমাদেরকে এই ব্যাপারে কোনো কথা বলতে তিনি লজ্জা পান তবে আল্লাহ সুহান কিন্তু তোমাদেরকে কোনো কিছু বলতে লজ্জা কোনো সময় পান না আল্লাহ لا يستحي من الحق আল্লাহ তাআলা হক কথা বলতে তিনি লজ্জা বোধ করেন না তাহলে এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বর্ণনা করে দিলেন আর এই ব্যাপারে এক হাদিস এসেছে যেটা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন لما تزوج رسول الله صلى الله عليه وسلم زينب بنت جحش জাইনাব বিনতে জাহাজকে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যখন বিবাহ করলেন তখন কি হলো তিনি লোকজনকে ডাকলেন ডেকে বললেন যে বিবাহের তোমরা অলিমাতে অংশগ্রহণ করো তারা অলিমায় অংশগ্রহণ করলো কিন্তু তারপরে বসে তারা কথাবার্তা বলতে থাকলো এই কথাবার্তা বলতে থাকার কারণে আল্লাহ সুবাহ হুয়া তারা এটাকে পছন্দ করলেন না পছন্দ না করে বরং তার জন্য কোরআনকে নাজিল করলেন বাকি বিষয়কে আমরা আলোচনা পরিপূর্ণ করব ইনশাল্লাহ তবে এখন নয় খানিকক্ষণ বিরতির পরে ইনশাআল্লাহ বিরতির পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুসংস্কার কিভাবে আমাদের আকিদার মধ্যে ঢুকেছে এটা একটি অপসংস্কৃতি অপবিশ্বাস ইসলামী পথ প্রদর্শন জ্ঞান না থাকার কারণে কুসংস্কার গুলো চলে আসে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 আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা যেটা তিনি বর্ণনা করেছেন যে জয়নাব বিনতে জাহাসরাদি আল্লাহ তালাহাকে আল্লাহ নবী যখন বিবাহ করলেন লোকজনদেরকে খাবারের জন্য ডাকলেন তারপরে কি হলো দাওয়াত করেছিলেন তারা খাবারের জন্য এলো এবং খাবারের জন্য এসে তারা বসে কথা বলতে থাকলো ফাইজা কিয়ামে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উঠে ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু লোকজন যাচ্ছিল না যখন তিনি এটা দেখলেন কম আল্লাহ রসুল চলে গেলেন আল্লাহ রসুল চলে যাওয়ার পর কি হলো ফালাম্মা কমা কমা মান কমা আল্লাহ নবী যাওয়ার পরে কিছু কিছু লোকজন চলে গেল ও কাদা নাফারিন তিনজন তারা এখনো বসে থাকলো আল্লাহ রসুল ভিতরে গেছেন কিন্তু তারা এখনো খাওয়া দাওয়া করে বাইরে বসে গল্প গুজব করতেছে নবী জাহাজকে নিয়ে ভিতরে যাবেন এই জন্য নবী চলে এলেন তখন কি হলো জুলুস তখনও পর্যন্ত ওই লোকজনেরা এখনো পর্যন্ত বসে আছে সুম্মা এরপরে অনেক পরে তারা গেল চলে গেল فجئت فأخبرت النبي صلى الله عليه وسلم قد انطلقوا এরপর বলছেন আমি নবী ওয়াসাল্লামের কাছে গেলাম ইয়া তারা চলে গিয়েছে এরপরে আল্লাহ নবী আসলেন এবং জয়নাব বিনতে জাহাজকে নিয়ে তিনি তার বাসর ঘরে প্রবেশ করলেন ফাজাহাব তু আমি সেখানে ঢুকতে চেয়েছিলাম যেহেতু আমি তার খাদেম ফালকাল হেজাব বাইনি বাইনাহ কিন্তু আল্লাহর নবী আমি এবং আল্লাহর নবীর মাঝে তিনি পর্দা টেনে দিলেন হেজাব দিয়ে দিলেন ফানজাল আল্লাহ তালা এই প্রসঙ্গে আল্লাহ সুবাহ আয়াতকে নাজিল করেছেন তাহলে আমরা কি দেখলাম এখানে যে আল্লাহ সুবাহ আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে সামাজিক সুন্দর একটা আদব শিক্ষা দিলেন এবং এই কোরআনের আয়াত যদি আমরা আমাদের ফ্যামিলি জীবনে আমাদের সামাজিক জীবনে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনটা সুন্দর জীবন হবে আমাদের জীবনটা ভালো জীবন হবে এবং আমাদের জীবনটা মধুর জীবন হবে আমরা যেমন নিজেরা কষ্ট পাব না আর একজনকে আমরা কষ্ট দিব না আমরা আল্লাহর দিনকে মানি না দেখে নিজেরা কষ্ট পাই আর একজনকে কষ্ট দেই এই সমস্যার মধ্যে কিন্তু আমাদের সমাজ পড়ে আছে এজন্য আমাদেরকে যেটা করতে হবে আল্লাহর দিনকে মানতে হবে আর আল্লাহর দিনকে মানলে পরে আমরা নিজেরাও কষ্ট পাবো না অন্য মানুষকেও কষ্ট দিব না তাহলে আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জন্য এই প্রমাণ রেখে দিলেন যে আমরা যখন কোনো মানুষের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাই কেউ আমাদেরকে বিনা দাওয়াতে স্বাভাবিক অবস্থাতে আমাদের যাওয়া উচিত না তুফাইলি আমাদের হওয়া উচিত না না গিয়ে এমনি ভাগ বসানো যে লেবু একটু দিয়ে বললাম যে আসো সবাই ভাগ করে খাই এরকম যেন না হয় যারা গরিব মানুষ ফকির তাদের কথা আলাদা তারা গিয়ে তো মানুষের কাছে চাইবে খাওয়া সেটা আলাদা কিন্তু আপনার যদি এরকম সিচুয়েশন না হয় আপনি দাওয়াত না দিলে জোর করে গিয়ে তো আপনি খাওয়া আপনার জন্য উচিত হবে না দুই নম্বর হলো যখন দাওয়াত আপনি পাবেন তখন এই দাওয়াতের জন্য আপনি যাবেন যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে আপনি জায়গাকে ত্যাগ করবেন হ্যাঁ যদি কোনো জরুরি প্রয়োজন থাকে অপেক্ষা করতে হয় ভিন্ন কথা কিন্তু স্বাভাবিক নিয়ম হলো আমরা উঠে যাব আমরা বলবো যে খাওয়া শেষ আমরা দোয়া করে ফেলছি আমরা এখন উঠি তো এখন আমরা উঠে যাব হ্যাঁ বাড়িওয়ালার কোনো প্রয়োজনে যদি আপনাকে থাকতে হয় কোনো হেল্পের জন্য সেটা আলাদা কথা তা না হলে আমরা থেকে যেন বাড়িওয়ালাকে কষ্টের মধ্যে না ফেলি অসুবিধার মধ্যে না ফেলি ডিফিকাল্টির মধ্যে না ফেলি আপনাকে বিদায় দিয়ে উনি নিজে খাবেন ওনার স্ত্রী পুত্র পরিজন ছেলে মেয়েরা খাবে অনেক সময় বাচ্চা ছেলেরা ঘুমায় যায় মহিলাদের অনেক সময় খাওয়া হয় না সারাদিন রান্নাবাড়া করেছে তারা খাওয়ার সুযোগ পায় নাই মানুষ ক্ষুধার্ত থাকে অনেক সময় খাবারে কম পড়ে নানান ঝামেলা হয় এই ঝামেলার মধ্যে আমরা যেন মানুষদেরকে না ফেলি এবং বিশেষ করে বিয়ে শাদির যখন দাওয়াত হয় এক আত্মীয় অন্য আত্মীয়র বাড়িতে যান তখন আমরা এই যেন নিয়মকে যেন মেনে চলি আর আল্লাহ সুবাহ হুয়া তাহলে স্পেসিফিকলি আমাদেরকে বলে দিলেন আমরা কথা বলতে বলতে যেন আমরা সেখানে বসে না থাকি এরপরে আল্লাহ সুবাহ হুয়া তাহলে এই আয়াতকে কন্টিনিউ করছেন তখন হেজাবের আয়াত এসে যাচ্ছে وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله যদি তোমরা নবীর স্ত্রীদের কাছে কোনো প্রয়োজন তোমাদের আছে কোনো কিছু তোমরা চাও তাহলে তোমরা তোমরা পর্দার আড়াল থেকে চাইবে এই আয়াত নাজিল হওয়ার আগে সামনে সামনে গিয়ে অ্যাপ্রোচ করা সামনে সামনে গিয়ে কোনো কিছু চাওয়া এটা জায়েজ ছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যে জয়নাবিনতে বিনতে জাহাসকে বিয়ে করার পরে এবং কোরআনের যখন আয়াত আল্লাহ নবীর উপরে যখন নাজিল হলো এরপর থেকে কোনো কিছু চাইতে গিয়ে স্পেসিফিকলি আল্লাহ সুবহান হুয়া তালা বললেন যে পর্দার আড়াল থেকে তোমরা যেন চাও এতে করে সুবিধা কি হবে এই হেজাব কেন মেনটেন করতে হবে হেজাবের মধ্যে দিয়ে সমাজ সুন্দর থাকে নারী পুরুষরা একজন আর একজনের থেকে ফেতনার থেকে দূরে থাকতে পারে এবং তারা পুত পবিত্র থাকতে পারে আমাদের যখন যেটার প্রয়োজন নাই প্রিমিক্সিং এর কারণে আমাদের সমাজে অনেক অসুবিধা হয় বিয়ে শাদী হয় ভাবির সঙ্গে ভাইদের প্রিমিক্সিং এবং ভাসুরদের সঙ্গে আপনি জানেন অন্য ভাইয়ের বউদের প্রিমিক্সিং এবং এরকম বিভিন্ন ধরনের অসুবিধার কারণে বড় বড় দুর্ঘটনা ঘটে ইনসিডেন্ট ঘটে আমরা মানি না এবং আমরা নিজেরা বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ি হ্যাঁ তবে একটা জিনিস আমরা যেন খেয়াল রাখি এখানে আমাদের যখন প্রয়োজন হয় যখন আমাদের নিড আছে এই নিড কিন্তু কোনো জিনিস চাইলে আমরা গিয়ে কালেক্ট করতে পারবো কিন্তু তার জন্য তো ফ্রি মিক্সিং এর দরকার নাই তার জন্য তো সামনাসামনি বসে মানে হাসাহাসি করার দরকার নাই আড্ডা তো দেওয়ার দরকার নাই বরং যেভাবে সার্ভিস যা দরকার যদি বোনের থেকে কোনো সার্ভিস লাগে আপনি সার্ভিস নেবেন আপনি সার্ভিস দেওয়ার দরকার হলে দিবেন কিন্তু এটা যেন একটা ডিস্টেন্স যেন মেনটেন করা হয় আর মা বোনরা যখন পুরুষের সামনে কোনো কারণে এসে যান তারা যেন হেজা পরে আসেন আর এরপরে যদি আমরা যখন মা বোনদের সঙ্গে থাকি যেন শালীন হয়ে থাকি এবং আমরা যেন সুন্দরভাবে থাকি এবং যার সঙ্গে যার হেজাব মেনটেন করা দরকার এটাকে যেন আমরা প্রপারলি মেনটেন করি মেনটেন করলে কি হবে ফায়দাটা কি হবে আল্লাহ রাবুল আলমিন ফায়দার কথা এখানে বলে দিচ্ছেন কি বলেন আল্লাহ এটা হলো তোমাদের কলবের জন্য আতহার তোমাদের কলবটা পুত পবিত্র থাকবে পাকসাপ থাকবে কলব ওয়াকুলুবিহীন মহিলাদের কলবটাও কিন্তু পাক সাপ থাকবে দেখেন এই যে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো হয়তো হঠাৎ করে কারো মন ধরে যায় মন লেগে যায় চোখে লেগে যায় আর শেষ দুনিয়া উল্টে গেল কিন্তু লাইলি মজনু তো উল্টলো না শিরিফর ফরহাদে উল্টানো গেল না কত গল্প তৈরি হয়েছে না এরম কত লাইলি মজনু আপনার গ্রামে গঞ্জে আপনি পাবেন আপনার শহরে পাবেন আপনার ফ্যামিলির মধ্যে পাবেন এরকম গন্ডগোল হয়ে গেছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কারো কোনো বালাই নাই দুইজনে খেপসে তো খেপসে এই খেপাদেরকে আর ঠেকানো গেল না সব নিজেরাও ধ্বংস হলো ফ্যামিলিকেও ধ্বংস করলো এই অবস্থা তো আমাদের চলে আল্লাহ রবাহ আলমিন বলেছেন যদি পর্দাটা মেনটেন করো তাহলে হঠাৎ করে চোখ লেগে যেতে পারবে না আর অন্তরটা পুত পবিত্র থাকবে আর নিজের অন্তর পুত পবিত্র থাকবে মহিলাদের অন্তরটাও কিন্তু পুত পবিত্র থাকবে এটা আল্লাহ রব্বুল্লা আলমিনের একটা টার্গেট যে আমরা যেন আমাদের কলবটাকে কলবটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব কিছু ঠিক এই কলবের মধ্যে যদি গন্ডগোল লেগে যায় তাহলে সব গন্ডগোল হয়ে গেল ঠিক এখানেই আল্লাহ সুহান হুয়া তালা বলছেন হার্ট যদি তোমাদের পবিত্র থাকে তাহলে তোমরা পবিত্র থাকবা হার্ট যদি এটা বিশ্রী হয়ে যায় তোমরা বিশ্রী হয়ে যাবা আল্লাহ সুহান হুয়া তালা সুন্দর করে বললেন ذلكم أطهر لقلوبكم وقلوبهن আর এটা তোমাদের কলবের জন্য পবিত্র রাখতে সাহায্য করবে মহিলাদের কলবকে পবিত্র রাখতে সাহায্য করবে পর্দাকে মেনে চলো হেজাবকে মেনটেন করো আসুন আমরা আমাদের অন্তরগুলোকে পবিত্র রাখি আমাদের মা বোনরা অন্তরগুলোকে পবিত্র রাখুক আমরাও হেজাব মানি মা বোনরাও হেজাবকে মেনটেন করে চলুক সমাজটা সুন্দর সমাজ হোক কোরআনের আলোকে সুন্দর সমাজ বিনির্মিত হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আবারও আপনাদের সঙ্গে অবশ্যই ইনশা আল্লাহ বেতৌফিকিল্লা খুব তাড়াতাড়ি দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত Oh Oh.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 দিয়ে অনেক করাপশন করিয়েছে তাকে আল্লাহ পছন্দ করে বেশি বখিল না হওয়া বেশি খরচ না করে শেখ আব্দুল কাইম তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে শরীয়তি তাজকিয়াত নফস করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করে ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ইমান এটাই আসল করুন শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় আপ পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়